ইবনু আব্বাস রদিল্লাহ তালাহু বলেন আমার পিতা আব্বাস রদিল্লাহ তালাহুকে ইসলামের পূর্বযুগে বলতে শুনেছি আমাদেরকে পাত্র ভর্তি শরাব একের পর এক পান করাও